পিস টিভি বাংলা মানবতা সমাধান الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا وحبيبنا أشرف الأنبياء المرسلين محمد الأمي الأمين وعلى آله الطيبين وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين وبعد عليكم ورحمة الله وبركاته شمانة بهاي বোনেরা মুসলিম সমাজ কেমন হবে বা মুসলিম সমাজ কেমন এ বিষয়ে আলোচনা শুরু করেছি আজকের বিষয় হবে ইসলামে আত্মা ও আধ্যাত্মিকতা যে কোনো সমাজের আমরা মানুষ হিসেবে তো আমাদের আত্মা আছেই কিন্তু সমাজেরও কিন্তু একটা প্রাণ বা আত্মা থাকে আমরা অনেক সময় বলি এটা এমন একটা সমাজ যে সমাজের কোনো প্রাণ নাই তার মানে হলো সমাজের মানুষদেরকে দেখলে তাদের কর্মকাণ্ড দেখলে বোঝা যায় যে তারা মরা তাদের কোনো অ্যাক্টিভিটিস নাই তখনই আমরা বলি তাদের কোনো প্রাণ নেই কিন্তু সত্যিকার অর্থেই মুসলিম সমাজের প্রাণ আছে আত্মা আছে এবং আধ্যাত্মিকতা আছে ইসলামিক টার্ম অনুযায়ী তস্কিয়ত নফস অর্থাৎ প্রাণের শুদ্ধতা নফসের শুদ্ধতা একটা মুসলিম সমাজের যারা সদস্য হবেন সেই সদস্যদের প্রাণ হতে হবে আত্মা হতে হবে ভিন্ন অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা এই মুসলিমদের প্রাণ এবং আধ্যাত্মিকতা হলো মহান আল্লাহ সুবাহানবা তালার সাথে কানেক্টেড সম্পর্কিত আল্লাপাক বলেছেন ওয়ানাফসি ওয়ামা সৌয়াহা ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা কদ আফলাহা মান জাক্কাহা অর্থাৎ কদ আফলাহমান জাক্কাহা তারাই সফল হলো যারা তাদের আত্মাটাকে পরিশুদ্ধ করেছে অকদ খাহমান দাসাহা এবং তারাই ক্ষতিগ্রস্ত হলো যারা তাদের আত্মাটাকে পদদলিত করেছে অপদস্থ করেছে সমত ভাই বোনেরা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার যে ওহি নিয়ে আসেন সে ওহির সাথে সম্পর্ক ছিল আল্লাহ সুবাহানহা তালার এবং যাদের সাথে আল্লাহ সুবাহানহ তালার সম্পর্ক আছে সেই আত্মা কখনো নিষ্প্রাণ হতে পারে না সেই আত্মার জোশ আছে সেই আত্মার ভাইব্রেশন আছে সেই আত্মার অ্যাক্টিভিটিস আছে কর্মকাণ্ড আছে রসুল্লাহ সাল আলহিহসাল্লাম নিজে সর্ব অবস্থায় আল্লাহ সুবহানাহুয়া তালার স্মরণে জিকিরে তার জিব্বা এবং মনটাকে তিনি নিযুক্ত করেছিলেন সবসময় ব্যস্ত থাকতেন আল্লাহ স্মরণে আল্লাহ জিকিরে সময়ত ভাই বোনেরা একটা মুসলিম সমাজের প্রত্যেক সদস্যকে রসুল্লাহ সাল্লামের কাছাকাছি আসার চেষ্টা করা উচিত প্রত্যেক সময় আল্লাহ স্মরণ করতে হবে আল্লাহর কাছাকাছি থাকতে হবে একটা মুসলিম সমাজের এইটাই হলো আত্মা এবং এইটাই হলো স্পিরিচুয়ালিটি আমরা বলি যার অন্তর ভালো তার সব কিছুই ভালো অনেক সময় আমরা মানুষের সমালোচনা করিবার এবং বলি তার অন্তরটা খুব ময়লা তার অন্তরটা পরিষ্কার না তার কারণ কি মনের ভিতরে যাদের গলত আছে তাদের কর্মেও গলত থাকে যারা মুসলমান হবে মুসলিম সমাজের সদস্য হবে তাদের মনটাকে প্রথম পরিষ্কার করতে হবে একেই বলে তাস্কিয়াত নাফস পিউরিফিকেশন অফ সোল মনটাকে পরিষ্কার করতে হবে যে মুসলমান তার আত্মাকে যত বেশি পরিষ্কার করতে পারবেন তার কর্ম তত বেশি সুন্দর হবে তার জীবন তত বেশি সুন্দর হবে সে তত বেশি পিসফুল হবে সে তত বেশি মানুষকে ভালোবাসবে সে তত বেশি মানুষের জন্য কাজ করবে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের অন্তর ছিল সবচেয়ে পরিশুদ্ধ এবং পরিষ্কার আমরা কথা বিশ্বাস করি না যে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এই দুনিয়ার সবচেয়ে ভালো মানুষ ছিলেন তিনি স্ত্রীদের কাছে ভালো স্বামী ছিলেন তার নাতি নাতনিদের কাছে সবচেয়ে প্রিয়তম নানা ছিলেন সময়ত ভাই বোনেরা এটাই হলো স্পিরিচুয়ালিটি আল্লাপাক বলেছেন ইন্নাল্লাদিন তাকাও ইদা মাসাহম তফুমিনা শেতন কারু যারা আল্লাহকে ভয় করে শয়তান যখন তাদেরকে স্পর্শ করে তখন তারা আল্লাহকে স্মরণ করে তাদাক্ষারু আল্লাহকে স্মরণ করে হুম মুবসিরুন এবং যখন আল্লাহকে স্মরণ করে তখন তারা দিব্য লোকের মতো দেখতে পায় স্পষ্ট দেখতে পায় যে কোনটা সত্য এবং কোনটা মিথ্যা আল্লাহকে স্মরণ করার ক্ষেত্রে অনেকগুলো সমস্যা থাকতে পারে শয়তান হলো তার সর্বপ্রথম আর আমাদের নফস হলো দুই নম্বরে সম্মানিত ভাইরা আমাদের আত্মাটা হলো আমাদের জীবনকে চালনা করার সবচেয়ে বড় শক্তি আপনার মনটাকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন তাহলে আপনার এই দেহটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন আপনার মনটাকে যদি আপনি সুস্থ রাখতে পারেন তাহলে এই দেহের অনেক অসুস্থতাকেও আপনি ওভারকাম করতে পারবেন কন্ট্রোল করতে পারবেন সুতরাং ইসলামী সমাজের মুসলমান সমাজের একজন খাঁটি সদস্য যিনি হবেন তার মনটাকে প্রথম ঠিক করতে হবে এবং ইসলাম এসে এটাকে ঠিক করেছে সেটা কিভাবে ইসলাম মানুষকে এই কথা শিখিয়েছে যে আল্লাহ সুহান হুয়া তালা হলেন আমাদের সৃষ্টিকর্তা তিনি অত্যন্ত ভালোবাসা দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি আমাদেরকে ভালোবাসেন একথা আমাদের বিশ্বাস করতেই হবে এবং তিনি আমাদেরকে আমাদের এই সুন্দর দেহ দিয়েছেন আত্মা দিয়েছেন কত কিছু আমাদেরকে তিনি দিয়েছেন অথচ এইগুলো পাওয়ার জন্যে আমরা আল্লাহর কাছে কোনো আবেদনপত্র পাঠাইনি আমাদের পিতামাতা এগুলোর জন্য কোনো আবেদনপত্র পাঠান নাই বরং আল্লাহ নিজেই এগুলো আমাদেরকে দিয়েছেন সময়ত ভাইরা এই বিশ্বাস আমাদেরকে থাকতে হবে যেহেতু আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তিনি আমাদের প্রতিপালক তিনি আমাদের রব রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মুসলমানদেরকে এই ব্যাপারে আশ্বস্ত করতে চেয়েছিলেন হে মুসলিমরা তোমরা এই কথা বিশ্বাস করো যে আল্লাহ সুবহান হলেন তোমাদের প্রতিপালক তার উপরে তোমরা বিশ্বাস রাখো তার কথা শুনো তার উপাসনা করো তাহলে কি হবে তিনি তোমাদেরকে সব দিক দিয়ে প্রতিপালন করবেন দেখাশোনা করবেন আরবিতে একটা কথা আছে মান লাহুল মাওলা ফালাহুল কুল যার জন্যে মাওলা সৃষ্টিকর্তা হয়ে যায় তার জন্য সব কিছুই হয়ে যায় এ কথাটা কিন্তু একটা আধ্যাত্মিক কথা আপনি যদি আল্লাহ সুবাহ আলাকে খুশি করতে পারেন তাহলে আল্লাহ সুবাহন অবশ্যই অবশ্যই আপনাকে খুশি করবেন সুপ্রিয় দর্শক ভাই বোনেরা আমরা জানি আমাদের জীবনের অনেক চাওয়া পাওয়া আছে আল্লাহ সুবাহ বলেছেন উদৌনি আস্তাজিব লাকুম তোমরা আমাকে ডাকো আমার কাছে চাও আমি তোমাদেরকে দিব হাদিসে আসছে যে আল্লাহ কাউকে ফেরায় দেন না মুসলিম সমাজের প্রত্যেকটা সদস্যকে এই বিশ্বাস রাখতে হবে এই দুনিয়ায় কারো কাছে কিছু চাওয়ার আগে আল্লাহর কাছে চাইতে হবে যদি আমরা আমাদের আত্মাকে পরিষ্কার করতে চাই যদি আমাদের আধ্যাত্মিকতাকে আল্লাহর সাথে সংযুক্ত করতে চাই তাহলে আমাদেরকে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের দেখানো পথই অনুসরণ করতে হবে রসুল্লাহ সাল্লাম বলেছেন তোমরা আল্লাহর জিকির করো আল্লাহ বলছেন ফাদ কুরুনি তোমরা আমার জিকির করো আদ কুরকুম তাহলে আমি তোমাদেরকে স্মরণ করব সমানিত ভাই বোনেরা একটা মুসলিম সমাজে যারা নিজেদের আত্মাকে প্রাণবন্ত করতে চায় যারা তাদের আধ্যাত্মিকতাকে উপরে উঠাতে চায় তাদেরকে কোরআনের সাথে সম্পর্ক করতে হবে তাদেরকে কোরআন তেলাওয়াত করতে হবে কোরআন পড়তে হবে কোরআন বুঝতে হবে এবং কোরআন অনুযায়ী আমল করতে হবে যদি আমরা কোরআনকে বাদ দিয়ে নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে চাই আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি করতে চাই কোনোদিন আমাদের সেটা সফল হবে না কারণ যদি কেউ মনে করে যে তার আত্মা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আত্মার চেয়ে বেশি উন্নত এবং পরিষ্কার ছিল যদি কোনো মুসলমান মনে করে যে তার আত্মা সাহাবাই কেরাম রদি আল্লাহ তালা আনহমের চেয়ে বেশি পরিষ্কার ছিল তাহলে তিনি ভুল করবেন কারণ রসুল্লাহ সাল্লাম বলেছেন খৈরুল কুরুনি কর্নি সুম্মাল্লাদিন আলুনহম সুম্মাল্লাদিন আলুনহম অর্থাৎ এটা মুসলমানদেরকে স্বীকার করতেই হবে যে সাহাবাই কেরাম রদি আল্লাহ তালা আনহমের আত্মা সাহাবাই কেরাম রদি আল্লাহ তালা আনহমের আধ্যাত্মিকতা আমাদের যুগের যে কোনো শ্রেষ্ঠ মানুষের চেয়ে অনেক বেশি উন্নত ছিল এবং পরিষ্কার ছিল আপনাকে দেখতে হবে যে তারা তাদের আত্মাকে পরিষ্কার করার জন্য কি কি কাজ করেছিলেন আমাদেরকে সেই কাজ করতে হবে আমাদেরকে সেই পথ অনুসরণ করতে হবে রসুল্লাহ সাল আলহ্লাম আমাদেরকে অনেকগুলো দোয়া শিখিয়ে দিয়েছেন আল্লাহর সাথে সম্পর্ক করার জন্যে সেই দোয়াগুলো আমাদেরকে পড়তে হবে যদি আল্লাহ পাকের কাছে আমরা ক্ষণে ক্ষণে চায় দোয়া করি আল্লাহ এটাকে খুব ভালোবাসেন আল্লাহ তখন জানেন যে না এই বান্দা আসলে আমার ধারে কাছে থাকতে চায় সে আমার অ্যাটেনশন চায় এবং এইভাবেই যদি আল্লাহ পাকের সাথে আমরা সম্পর্ক করতে চাই তাহলে আমাদের এই প্র্যাকটিস আমাদের সবসময় করতে হবে আমাদেরকে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম অনেক দোয়া শিখিয়ে দিয়েছেন জীবনের প্রতিটা ক্ষণে ক্ষণে বিভিন্ন ধরনের দোয়া আছে সুহান আল্লাহ আজিম আল্লাহ নবী দেখেন কত সুন্দর শিক্ষক ছিলেন সাহাবাদেরকে হাতে কলমে কোন সময় কোন দোয়া পড়তে হবে কতটুকু পড়তে হবে তিনি সেটা শিখিয়ে দিয়েছেন এবং এইভাবেই সাহাব একরাম রদি আল্লাহ তালা আনহম তাদের আত্মাটাকে পরিষ্কার করেছিলেন ব্রেকে যাব ব্রেকের পরে সেই গল্পটা বলবো আপনারা কিন্তু অপেক্ষায় থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ হাশিম মাদানি আর আপনারা দেখছেন পিস টিভি বাংলা মোহাম্মদ সাল্লাল্লাহু আদি বিন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 সমস্ত বেদুইন ভালোবাসা কাকে বলে জানতো না ছেলে মেয়েদেরকে কিভাবে আদর করতে হয় জানতো না আপনার সেই সাহাবির কথা জানেন তিনি এসে দেখলেন যে রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম হাসান এবং হোসেনকে চুমু দিচ্ছেন তখন তিনি দেখে অবাক হয়ে গেলেন যে বলে আমারও তো এরকম ছেলে মেয়ে আছে মা কাব্বাল তো আহাদাম মিনহুম আমি তাদের কাউকে জীবনে কোনো দিন একটি বার চুমু দিই নাই রসুল্লাহ সাল্লাম বললেন যে ছোটদেরকে আদর করে না সে আমাদের অন্তর্ভুক্ত নয় সমত ভাই বোনেরা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এইভাবে সাহাবাই কেরামদেরকে প্রত্যেকটা কাজ শিখিয়ে দিয়েছেন এবং তিনি শিখিয়ে দিয়েছেন এই দোয়াগুলো যাতে করে এই লোক সে শিশুকে কিভাবে ভালোবাসতে হয় শিখেছে সে আল্লাহকে কিভাবে ভালোবাসতে হয় শিখেছে আমরা যদি আমাদের আত্মাকে পরিষ্কার করতে চাই তাহলে ঠিক ওইভাবেই রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের দেওয়া যে মানহাজ এবং পদ্ধতি সেই পদ্ধতিকে আমাদেরকে অনুসরণ করতে হবে আমরা বাজারে অনেক দোয়ার বই পাই আমাদেরকে দেখতে হবে যে এই দোয়ার বইয়েরগুলোর ভিতরে কোনটা সবচেয়ে বিশুদ্ধ বই যেগুলো হাদিস থেকে নেওয়া হয়েছে সেই দোয়াগুলো আমাদের বেশি করা দরকার ঘুম পড়ার সময় কী দোয়া পড়তে হয় ঘুমের থেকে উঠে কী দোয়া পড়তে হয় টয়লেটে যাওয়ার সময় কী দোয়া পড়তে হয় টয়লেট থেকে বের হওয়ার সময় কী দোয়া পড়তে হয় অজু করার সময় কী দোয়া পড়তে হয় অজু শেষ হওয়ার পরে কী দোয়া পড়তে হয় নামাজের শেষে কী দোয়া পড়তে হয় এরপরে বিভিন্ন সময় কী দোয়া পড়তে হয় রসুল্লাহ সাল্লাম স্বাভাবিক শিখিয়ে দিয়েছেন এই দোয়াগুলোর উদ্দেশ্য হলো আমাদের সাথে আল্লাহ সম্পর্কটা বৃদ্ধি করা আমাদের আত্মাটাকে পরিষ্কার করা আল্লাহ পাক সুরতুল ইসরাতে বলেছেন ওয়াকাদা রব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়া ওবিল ওয়ালিদাইন ইহসানা ওয়াকাদা আল্লাহ তালা ফরজ করে দিয়েছেন আল্লাহ তাবুদু ইল্লা ইয়া যে তোমরা আল্লাহ ছাড়া কারোর উপাসনা করবে না কারোর ইবাদত করবে না ঠিক এরপর পরে আল্লাহ বলেছেন অবিল ওয়ালিদাইনি এবং তোমরা পিতা মাতার প্রতি সদ ব্যবহার করবে আপনারা চিন্তা করতে পারলেন যা আল্লাহ ফরজ করে দিয়েছেন এটা যেমনভাবে আল্লাহর সাথে শরিক করা যাবে না ঠিক তদ্রূপভাবে পিতা মাতার অবাধ্য হওয়া যাবে না একটা হাদিসে আছে রসুল্লাহ সাল্লা সাল্লাম একদিন তিনবার বললেন তোমাদেরকে কি আমি সবচেয়ে বড় কবিরা গুণা সে সম্পর্কে বলবো না তিনবার সাহাব একরাম বললেন নাম ইয়া রসুল আল্লাহ হ্যাঁ ইয়া রসুল আল্লাহ আপনি বলুন তিনি বললেন আল ইশরাকুবিল্লাকুল ওয়ালিদাইন আল্লাহর সাথে শরিক করা এবং পিতা মাতার অবাধ্য হওয়া সময়ত ভাই বোনেরা ইসলাম পিতা মাতাকে কেমন দেখে এই আয়াত থেকে সেটা বোঝা গেল সেটা হলো পিতামাতার কথা শোনা ওয়াজিব ফরজ আমাদের পিতামাতা আমাদের প্রতি অনেক দয়াশীল আমরা আমাদের ভুলের কারণে অজ্ঞতার কারণে পিতামাতার কথা যদি আমরা না শুনি তাদের অবাধ্য যদি হই তারা হয়তো করুণাবশত আমাদের শাস্তি নাও দিতে পারেন কিন্তু আল্লাহ সুবহান তালা এ কারণে আমাদেরকে অনেক কঠিন শাস্তি দিবেন সময়ত ভাই বোনেরা সুরতুল ইসরারে আয়াতে আল্লাপাক আরও বলছেন ইম্মা ইয়াবলুগান্না আইন্দাকাল কিবার আহাদুহুমা আউ কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফিম ওয়ালা তানহারহুমা ওকুল্লাহুমা কৌলান করিমা পিতামাতা যখন তাদের শক্তি থাকে যখন তাদের পকেটে টাকা থাকে আমরা যখন তাদের কাছ থেকে টাকা নিতে হয় তাদের রান্না খেতে হয় তখন হয়তো আমরা অনেকেই খুব বাধ্য থাকি স্বার্থপরের মতো কাজ করি কারণ জানি যে বাবার কথা না শুনলে আমার ইউনিভার্সিটির ফিস হবে না আমার বিয়ের টাকা দিবেন না মায়ের কথা না শুনলে সুন্দর সুন্দর খাবার পাওয়া যাবে না কিন্তু এই পিতামাতা যখন রিটায়ার করেন যখন বৃদ্ধ হয়ে যান যখন পিতামাতা আপনাকে পয়সা দিতে পারেন না যখন আম্মা আপনাকে সুন্দর রান্না করতে পারেন না যখন আপনার সাথে থাকে আপনার সুন্দরী ভালো স্ত্রী তখন অনেকেই পিতামাতার এই অবদানকে ভুলে যেতে পারেন এজন্য আল্লাপাক বলছেন যে যখন তোমার কাছে তোমার পিতা অথবা মাতা অথবা তাদের উভয় যদি বৃদ্ধ হয়ে যান তাদের সাথে সদ্ব্যবহার করতে হবে এবং কোনো অবস্থায় তাদের সামনে কোনো প্রকার বিরক্তি উচ্চারণ করা করে ওহ এরকম কথা বলা যাবে না দেখেন পিতা মাতার প্রতি সম্মানের এমন একটা উদাহরণ আল্লাপাক কোরআন শিল্পী দিয়েছেন কথা কাজে বিভিন্ন সময়ে আমরা আমাদের পিতামাতার সাথে কত ধরনের উচ্চবাচ্য করি শাউটিং করি এই যে উফ কথাটা আরবিতে বলা হয়েছে এটা কিন্তু যে কোনো শাউটিংয়ের চেয়ে অনেক বেশি নরম কিন্তু এই অনেক নরমভাবেও পিতামাতার সামনে বিরক্তি প্রকাশ করা জায়জ নাই আমরা যারা ভুল করে পিতামাতার সাথে এরকম খারাপ আচরণ করেছি আসুন যাদের পিতামাতা আজকে জীবিত আছেন সাথে সাথে আমরা পিতামাতার হাত পা ধরে ক্ষমা চেয়ে নিই যাদের পিতামাতা আজ জীবিত নেই তাদের জন্যে আপনি আজ কিছু সৎকা করুন তাদের জন্য আপনি দোয়া করুন তাহলে আপনি পিতামাতার সাথে যে অবাধ্য অসুন্দর আচরণ করেছেন আল্লাহ সেটা ক্ষমা করে দেবেন হাদিসে এসেছে যে আমরা যদি পিতামাতার অবাধ্য হই পিতামাতা যদি আমাদের প্রতি অসন্তুষ্ট হন তাহলে আল্লাহ পাকও আমাদের প্রতি অসন্তুষ্ট হন পিতামাতা যদি আমাদের প্রতি সন্তুষ্ট হন আল্লাপাকও আমাদের প্রতি সন্তুষ্ট হন সম্মানিত ভাই বোনেরা আজকাল আধুনিক সমাজে নতুন প্রজন্মের ভিতরে এই জিনিসটার অনেক অভাব দেখা যায় তারা মনে করে তাদের পিতামাতার চেয়ে তারা অনেক বেশি চালাক তাদের পিতামাতার চেয়ে তারা অনেক স্মার্ট তাদের পিতামাতার চেয়ে তারা অনেক বেশি জানে এবং বোঝে জ্ঞানের দিক দিয়ে হয়তো এটা হতে পারে কিন্তু পজিশনের দিক থেকে আমাদের মনে করা উচিত যে একজন পিতা তিনি মূর্খ হলেও তিনি আমার পিতা তার চাকরি না থাকলেও তিনি আমার পিতা তিনি রিটায়ার করলেও তিনি আমার পিতা তিনি খুন খুনে বুড়ো হলেও তিনি আমার পিতা এবং আমার মাতা সর্বাবস্থায় তার রং কালো হলেও তিনি আমার মাতা এই যে সম্পর্কটা এটা কিন্তু বয়স এবং রঙের কারণে নয় এটা হলো শুধুমাত্র রক্তের সম্পর্কের কারণে কোরআন শেফের অন্য জায়গায় আছে যে একজন মা যখন একজন শিশুকে জন্ম দেন তাকে কত কষ্ট সহ্য করতে হয় আমরা যারা পুরুষ জাতি আছি আমরা এটা বুঝতে পারি না যে একজন মা হওয়া কত কষ্টের কারণ কিন্তু সত্যিকার অর্থেই এই ব্যথা কতটুকু শুধু যারা মা হয়েছেন তারাই জানতে পারেন সময়ত ভাই বোনেরা এই মায়ের সম্মান ইসলামে অনেক বেশি এই পিতার সম্মান ইসলামে অনেক বেশি ইউরোপ এবং আমেরিকাতে বা আধুনিক সমাজগুলোতে পিতামাতার সাথে সম্পর্ক অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছে আমার এক বন্ধুই গল্প বলেছিলেন তিনি যে বিল্ডিংয়ে থাকেন সেই বিল্ডিংয়ে এসে ভদ্রমহিলা থাকেন একা একা থাকেন তিনি দুঃখ করে বললেন যে দেখো আমি এই ঘরে একা থাকি আমার ছেলে আছে আমার মেয়ে আছে আমার নাতি নাতনি আছে যারা আধা মাইল এক মাইলের ভিতরেই থাকে কিন্তু তারা কেউ আমাকে দেখতে আসে না আমি বৃদ্ধা মানুষ তিন বছর হলো আমি আমার স্বামী মারা গিয়েছে এই ঘরের ভিতর মাঝে মাঝে আমি পড়ে যাই আমাকে উঠানোর কেউ নাই আমি হামাগুড়ি দিয়ে দেয়াল ধরে খুব কষ্ট করে আস্তে আস্তে দাঁড়িয়ে আবার কাজ করার চেষ্টা করি আমার তখন এত কষ্ট লাগে আমি মা হয়েছি তাদেরকে বড় করেছি কিন্তু আজ তারা কেউ আমার পাশে নাই তারা সবাই স্বার্থপর আমি তোমাদের মুসলমানদেরকে দেখি তোমাদের পারিবারিক সম্পর্ক এত বেশি তোমরা সবাই মিলেমিশে থাকো একজন আর একজনকে দেখাশোনা করো একজন আর একজনকে সাহায্য করো আমরা যারা ইসলাম মানি না এটা আমাদের নাই আমরা যারা বুড়ো আমরা যারা বৃদ্ধ আমরা সেটা অনুভব করি ইংরেজ মহিলা মুসলমান হয়ে গিয়েছেন শুধু এইটা চিন্তা করে যে ইসলাম পিতা মাতার প্রতি সম্মান দেখানোর এত আদেশ দিয়েছে যে ইসলামের এত সুন্দর সুন্দর বিধান আছে সেই ইসলাম সত্য না হয়ে কোনোদিনই পারে না সময় তো ভাই বোনেরা আপনারা যারা এই ধরনের পারিবারিক বিধানের ভিতরে আছেন আপনারা হয়তো জানেন না যে এই ইসলামের বিধান কত সুন্দর কিন্তু যে সমাজে পিতামাতার প্রতি এরকম সম্মানের ব্যবস্থা নেই পিতামাতাকে দেখাশোনার এরকম ব্যবস্থা নেই তারা জানে বিশেষ করে পিতামাতারা জানে যে বৃদ্ধ হয়ে গেলে তারা কত অসহায় ফিল করেন আল্লাপা কোরআন শিফি এই কথাই বলেছেন ওকুল্লাহুমা কৌলান কারিমা তোমার পিতামাতার সাথে অত্যন্ত মধুর কণ্ঠে সুন্দর করে কথা বলো কোনো কোনো সাহাবি এবং তাবিকে পাওয়া গিয়েছে যে তারা পিতামাতার সাথে এমন নরম সরে কথা বলতেন যে তারা যেন অসুস্থ কথা বলতে পারে না শুধু এই ভয়ে যে উচ্চ স্বরে অনেক সময় হয়ে গেলে পিতামাতা হয়তো কষ্ট পেতে পারেন সম্মানিত ভাইরা এবং বোনেরা হাদিস শরীফে অনেক কথাবার্তা আছে যে পিতামাতার কথা কিভাবে শুনতে হবে কখন শুনতে হবে এটাকে আরবিতে বলি আমরা বিটুল ওয়ালিদাইন ওবিডিয়েন্স টু প্যারেন্টস রসুল্লাহ সাল্লাহ আলহিসাল্লাম তার পিতা পিতাকে দেখেন নাই তার মাতাকে তিনি অল্প সময়ের জন্য পেয়েছিলেন কিন্তু সারা জীবন তিনি তাদের কথা স্মরণ করতেন তিনি তার মায়ের কবর জিয়ারাত করেছেন সময়ত ভাই বোনেরা পিতামাতাকে আপনি কিভাবে সম্মান দেখাবেন পিতামাতাকে সম্মান দেখানোর অনেকগুলো পথ আছে আপনি নিজের দিকেই দেখুন আপনার যারা পিতামাতা আছেন বা হয়েছেন আপনি আপনার সন্তানদের পক্ষ থেকে কীরকম আশা করেন যদি আপনার সন্তান কিছু টাকা বাঁচিয়ে আপনাদের জন্য সুন্দর একটা গিফট কিনে নিয়ে আসেন আপনারা কি আপনাদের ছেলেমেয়ের প্রতি খুব খুশি হবেন না অবশ্যই হবেন ঠিক ওই রকম আপনার পিতামাতাকে যদি আপনি তাদের পছন্দ নিয়ে কোনো জিনিস কিনে দেন তাহলে তারা বেশি খুশি হবে এক্ষেত্রে ছেলে মেয়েদেরকে একটু চালাক হতে হবে এটা মনে করার কোনো কারণ নেই যে আপনি যে জিনিসটা পছন্দ করেন আপনার পিতামাতাও ঠিক ওই জিনিসটা পছন্দ করে আপনি যা পছন্দ করেন সেটা চাপিয়ে দেওয়ার কিন্তু দরকার নেই পিতামাতার উপরে আপনি হয়তো বলতে পারবেন যে এত সুন্দর জিনিস আপনাদের জন্য কিনে নিয়ে আসলে আপনারা পছন্দ করলেন না কিন্তু কেন এটা বলার কিন্তু কোনো দরকার নেই বরং আপনি জানেন বা আপনার জানা দরকার যে আপনার বাবা বা মা তারা কোন জিনিসটা পছন্দ করেন এখানে একটু ক্রিটিক্যাল কথা আপনাদের বলি যে বয়সের তারতম্যের কারণে বয়সের পরিবর্তনের কারণে কিন্তু মানুষের রুচিরও পরিবর্তন হয় আপনি ছোটবেলায় যা পছন্দ করতেন এখন তা পছন্দ করেন না আপনার স্বামী প্রথম যুগে যা পছন্দ করতেন যা খেতে পছন্দ করতেন যা পড়তে পছন্দ করতেন এখন কিন্তু সেগুলো নাও করতে পারেন আল্লাহ পাক আমাকে আপনাকে ভালো পিতা মাতা এবং ভালো সন্তান হওয়ার তৌফিক দান করুন আমিন ওয়াখির দাওয়ানা আনিলামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত آمنوا وعملوا الصالحات وأقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম আমি আমাদের এই ধর্মের আসল সৌন্দর্য অন্যদের কাছে ছড়ানোর জন্য চেষ্টা করছি কিন্তু দুর্ভাগ্যবশত আমি ইসলামের বাণী ছড়ানোর কোনো উপায় খুঁজে পাইনি আমার কাছে এর সমাধান আছে যেহেতু আমি কোনো আলিম নয়